كفروا وقيل هذا الذي كنتم به تدعون যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফিরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে এটাই তো তোমরা চাইতে قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين فمن يجير الكافرين من عذاب أليم বলুন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ আমাকেও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফিরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তারই ওপর ভরসা করি সত্তরই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা